কুকর্ম করতে চায় সে জিজ্ঞেস করে কবে আসবে কেয়ামতের সেদিন অতপর চক্ষু যখন স্থির হয়ে যাবে চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং চাঁদ ও সূর্যকে একত্র করে একাকার করে দেয়া হবে সেদিন এ মানুষই বলবে পালাবার স্থান কোথায় কখনো না সেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না সেদিন তোমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে সেদিন মানুষকে তার আগের ও পরের কৃতকর্মসমূহ জানিয়ে দেয়া হবে বরং মানুষ নিজে নিজেকে খুব ভালো করে জানে সে যতই অজুহাত পেশ করুক না কেন لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة হে নবী এ ওহিকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহ্বা দ্রুত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 কি বীর্যরূপ এক বিন্দু নগণ্য পানি ছিল না যা তার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয় অতপর তা পিণ্ডে পরিণত হয় তারপর আল্লাহ তার সুন্দর দেহ বানালেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসামঞ্জস্য করলেন তারপর তা থেকে নারী ও পুরুষ দুরকম মানুষ বানালেন সেই স্রষ্টা কি মৃতদের পুনরায় জীবিত করতে সক্ষম নন